মারওয়ান ইবনু হাকাম রহমতুল্লা আলাহি হতে বর্ণিত তিনি বলেন উসমান রাজিয়াল্লাহ তাল্লাহ্ন কঠিন নাকের পীড়ায় আক্রান্ত হলেন যে শনকে নাকের পীড়ার শন বলা হয় এ কারণে তিনি ওই বছর হজ পালন করতে পারলেন না এবং ওয়াসিয়াত করলেন ওই সময় কুরাইশের এক লোক তার কাছে এসে বলল আপনি কাউকে খলিফা মনোনীত করুন উসমান রদিল্লাহ তাল্লাহ্ন জিজ্ঞেস করলেন জনগণ কি একথা বলেছে সে বলল হ্যাঁ উসমান রদিল্লাহ তাল্লাহ্ন বললেন বলতো কাকে রাবি বলেন তখন সে ব্যক্তি চুপ হয়ে গেল অতপর অপর এক লোক আসলো রাবি বলেন আমার ধারণা সে হারিস অর্থাৎ ইবনু হাকাম মারওয়ানের ভাই ছিল সেও বলল আপনি খলিফা মনোনীত করুন উসমান রাজিয়াল তাল্লাহ্ন জিজ্ঞেস করলেন জনগণ কি চায় সে বলল হ্যাঁ তিনি জিজ্ঞেস করলেন কাকে রাবি বলেন সে চুপ হয়ে গেল উসমান রাজিয়াল তাল্লাহ্ন বললেন সম্ভবত তারা জুবাই রাজিয়াল তাল্লাহ্ন এর নাম প্রস্তাব করেছে সে বলল হ্যাঁ উসমান রাজিয়াল তাল্লাহ্ন বললেন ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আমার জানা মতে তিনি সবচেয়ে উত্তম ব্যক্তি এবং নবী সাল্লাহ সাল্লাম এর সবচেয়ে প্রিয় পাত্র ছিলেন